এদেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ এদেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ এদেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ শাহজালাল শাহ মাহদুমের বরকতময় দেশ কোটি জনতার প্রাণের পর সোনার বাংলাদেশ শাহজালাল শাহ মাহদুমের বরকতময় দেশ কোটি জনতার প্রাণের পর সোনার বাংলাদেশ এই দেশেরই মাটির বুকে লক্ষ শহীদান এই দেশেরই মাটির বুকে লক্ষ শহীদান এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ এই দেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ এদেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ বাংলা আমার মায়ের ভাষা বাংলা প্রাণের টান এ ভাষাতেই লিখি বলি বাংলা আমার জান বাংলা আমার মায়ের ভাষা বাংলা প্রাণের টান এ ভাষাতেই লিখি বলি বাংলা আমার জান এই ভাষারই জন্য কত প্রাণ হলো কোরবান এ ভাষারই জন্য কত প্রাণ হলো কোরবান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ এদেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ এদেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ এই দেশেতে হাজার নদী চলে একে বেকে সকল জাতি এই দেশেতে মিলে মিশে থাকে এই দেশেতে হাজার নদী চলে একে বেঁকে সকল জাতি এই দেশেতে মিলে মিশে থাকে দেশের জন্য ভালোবাসা মুমিনের ইমান দেশের জন্য ভালোবাসা মুমিনের ইমান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ এদেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ এদেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ আমার ভালোবাসা এদেশ আমার প্রাণ এই দেশেরই মাঠে মাঠে সোনার ফসল ফলে গাছগাছালি তরুলতা সাজে ফুলে ফলে এই দেশেরই মাঠে মাঠে সোনার ফসল ফলে গাছগাছালি তরুলতা সাজে ফুলে ফলে পাকপাখালি মধুর সুরে জপে প্রভুর নাম পাকপাখালি মধুর সুরে জপে প্রভুর নাম এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ এই দেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ এই দেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ সোনার চেয়ে দামি জানি আমার দেশের মাটি দেশের ভালোবাসা মোদের নির্ভেজালো খাটি সোনার চেয়ে দামি জানি আমার দেশের মাটি দেশের ভালোবাসা মোদের নির্ভেজালো খাটি মির্জাফরের অনুসারীরা হয়ে যাও সাবধান মির্জাফরের অনুসারীরা হয়ে যাও সাবধান দেশের ভালোবাসায় মোরা দিতে পারি যান দেশের ভালোবাসায় মোরা দিতে পারি যান এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ এদেশ দেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এদেশ দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ এই দেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ এই দেশ আমার জন্মভূমি আল্লাহ পাকের দান এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ এই দেশ আমার ভালোবাসা এই দেশ আমার প্রাণ